এই যে সবুজ নীলিমা জ্যোৎস্না রাত কুলুকুলু ঝর্নার ধ্বনি পুষ্প কাননে ভ্রমরের গুঞ্জন সাগরের তরঙ্গ ধ্বনি সবই যেন জগৎ স্রষ্টা আল্লা পাখির জয়গানে মত্ত আকাশের ওই নীলিমায় রাতের ওই যোচনায় আকাশের ওই নীলিমায় রাতের ওই যোচনায় আকাশের ওই নীলিমায় রাতের ওই জোসনায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় আকাশের ওই নীলিমায় রাতের ওই জোসনায় আকাশের ওই নীলিমায় রাতের ওই জোসনায় বনের ওই পাপিয়া সুরে সুরে যায় গাহিয়া বনের ওই পাপিয়া সুরে সুরে যায় গাহিয়া বনের ওই পাপিয়া সুরে সুরে যায় গাহিয়া সে যে গো তোমারই গান গায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় আকাশের ওই নীলিমায় রাতের ওই জোছনায় আকাশের ওই নীলিমায় রাতের ওই জোছনায় পাহাড়ে ঝরে না ঝরে তব নামে তাসবি পড়ে পাহাড়ে ঝর্ণা ঝরে তব নামে তাসবি পড়ে পাহাড়ে ঝর্ণা ঝরে তব নামে তাসবি পড়ে সে যে গো তোমার মহিমায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় আকাশের ওই নীলিমায় রাতের ওই যচনায় আকাশের ওই নীলিমায় রাতের ওই যোচনা ফুলের ওই বাগানে ভ্রমরের গুঞ্জনে ফুলের ওই বাগানে ভ্রমরের গুঞ্জনে ফুলের ওই বাগানে ভ্রমরের গুঞ্জনে তোমারই গান শোনা যায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় আকাশের ওই নীলিমায় রাতের ওই জোছনায় আকাশের ওই নীলিমায় রাতের ওই জোছনায় নদী ওই কল তানে ছুটে যায় সাগর পানে নদী ওই তানে ছুটে যায় সাগর পানে নদী ওই তানে ছুটে যায় সাগর পানে শুধু যে তোমার ইশারায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় আকাশের ওই নীলিমায় রাতের ওই যোচনায় আকাশের ওই নীলিমায় রাতের ওই যোচনায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় আকাশের ওই নীলিমায় রাতের ওই যোচনায় আকাশের ওই নীলিমায় রাতের ওই যোচনায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায় তব সৃষ্টি প্রকাশ পায়